وَإِن كَذَّبُوكَ فَقُلْ لِي عَمَلِي وَلَكُمْ عَمَلُكُمْ أَنْتُمْ بَرِيئُونَ যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে বলো আমার জন্য আমার কর্ম আর তোমাদের জন্য তোমাদের কর্ম তোমাদের দায় দায়িত্ব নেই আমার কর্মের উপর এবং আমার দায় দায়িত্ব নেই তোমরা যা করো সেজন্য ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون তাদের কেউ কেউ কান রাখে তোমাদের প্রতি তুমি বধিরদেরকে কি শোনাবে যদি তাদের বিবেক বুদ্ধি না থাকে ومنهم من ينظر إليك أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون إن الله لا يظلم الناس شيئا ولكن আবার তাদের মধ্যে কেউ কেউ তোমাদের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখে তুমি অন্ধদেরকে কি পথ দেখাবে যদি তারা মোটেও দেখতে না পায় আল্লাহ জুলুম করেন না মানুষের উপর বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম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 প্রত্যেক গুনাহগারের কাছে এত পরিমাণ থাকে যা আছে সমগ্র জমিনের মাঝে আর অবশ্যই যদি সেগুলো নিজের মুক্তির বিনিময় দিতে চাইবে আর গোপনে গোপনে অনুতাপ করবে যখন আজাব দেখবে বস্তুত তাদের জন্য সিদ্ধান্ত হবে ন্যায়সঙ্গত এবং তাদের উপর জুলুম হবে না আলা শুনে রাখো যা কিছু রয়েছে সমূহে ও জমিনে সবই আল্লাহর শুনে রাখো আল্লাহর প্রতিশ্রুতি সত্য তবে অনেকেই জানে না তিনি জীবন ও মরণ দান করেন এবং তাঁরই কাছে প্রত্যাবর্তন করতে হবে يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين هي معنى بكل তোমাদের কাছে উপদেশ বানিয়ে এসেছে তোমাদের পরওয়ার দিগারের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময় হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون বলো আল্লাহর দয়া ও মেহেরবাণীতে সুতরাং এরই প্রতি তাদের সন্তুষ্ট থাকা উচিত এটি উত্তম সে সমুদয় থেকে যা সঞ্চয় করছো قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل آه الله أذن لكم أم على الله تفترون বলো আচ্ছা নিজেই লক্ষ্য করে দেখো যা কিছু আল্লাহ তোমাদের জন্য রিজিক হিসাবে অবতীর্ণ করেছেন তোমরা সেগুলোর মধ্য থেকে কোনটাকে হারাম আর কোনটাকে হালাল সাব্যস্ত করছো বলো তোমাদেরকে কি আল্লাহ নির্দেশ দিয়েছেন নাকি আল্লাহর উপর অপবাদ আরোপ করছো وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون আর আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপকারীদের কি ধারণা কেয়ামত সম্পর্কে আল্লাহ তো মানুষের প্রতি অনুগ্রহই করেন কিন্তু অনেকেই কৃতজ্ঞতা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 يتقون মনে রেখো যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয়ভীতি আছে না তারা চিন্তান্বিত হবে যারা ইমান এনেছে এবং তাকুয়া অবলম্বন করেছে لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে আল্লাহর কথার কোনো হেরফের হয় না এটাই হলো মহা সফলতা ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم আর তাদের কথায় দুঃখ নিও না আসলে সমস্ত ক্ষমতা আল্লাহর তিনি শ্রবণকারী সর্বজ্ঞ ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء শুনছ আসমান সমূহে ও জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহর আর এরা যারা আল্লাহকে বাদ দিয়ে শরিকদের উপাসনার পেছনে পড়ে আছে তা আসলে কিছুই নয়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 মাধ্যমে নসিহত করা ভারী বলে মনে হয়ে থাকে তবে আমি আল্লাহর উপর ভরসা করছি এখন তোমরা সবাই মিলে নিজেদের কর্ম সাব্যস্ত করো এবং এতে তোমাদের শরিকদেরকেও সমবেত করে নাও যাতে তোমাদের মাঝে নিজেদের কাজের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় না থাকে অতপর আমার সম্পর্কে যা কিছু করার করে ফেলো এবং আমাকে অব্যাহতি দিও না فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين তারপরও যদি বিমুখতা অবলম্বন করো তবে আমি তোমাদের কাছে কোন রকম বিনিময় কামনা করি না আমার বিনিময় হলো আল্লাহর দায়িত্বে আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আনুগত্য অবলম্বন করি فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين তারপরও এরা মিথ্যা প্রতিপন্ন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 আমাদের বাপ দাদাদেরকে আর যাতে তোমরা দুইজন এদেশে সর্দারি পেয়ে যেতে পারো আমরা তোমাদেরকে কিছুতেই মানব না وقال فرعون ائتوني بكل ساحر عليم فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون আর ফিরাউন বলল আমার কাছে নিয়ে এসো সুদক্ষ জাদুকরদেরকে তারপর যখন জাদুকররা এলো মুসা তাদেরকে বলল নিক্ষেপ করো তোমরা যা কিছু নিক্ষেপ করে থাকো فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله তারপর যখন তারা নিক্ষেপ করল মুসা বলল যা কিছু তোমরা এনেছ তা সবই জাদু এবার আল্লাহ এসব ভণ্ডুল করে দিচ্ছেন নিঃসন্দেহে আল্লাহ দুষ্কর্মীদের কর্মকে সুষ্ঠুতা দান করেন না আল্লাহ সত্যকে সত্যে পরিণত করেন স্বীয় নির্দেশে যদিও পাপীদের তা মনোপুত নয় فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن আর কেউ ইমান আনল না মুসার প্রতি তার কওমের কতিপয় বালক ছাড়া ফিরাউন ও তার সর্দারে ভয় যে এরা না আবার কোনো বিপদে ফেলে দেয় ফিরাউন দেশময় কর্তৃত্বের শিখরে আরোহণ করেছিল আর সে তার হাত ছেড়ে রেখেছিল وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين আর মুসা বলল হে আমার সম্প্রদায় তোমরা যদি আল্লাহর উপর ইমান এনে থাকো তবে তারই উপর ভরসা করো যদি তোমরা ফর্মাবর্দারও হয়ে থাকো فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين তখন তারা বলল আমরা আল্লাহর উপর ভরসা করেছি হে আমাদের পালন কর্তা আমাদের উপর এ জালিম কওমের শক্তি পরীক্ষা করিও না আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দাও এই কাফিরদের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 আরম্ভ করল তখন বলল এবার বিশ্বাস করে নিচ্ছে যে কোনো মাবুদ নেই তাকে ছাড়া যার উপর ইমান এনেছে বনি ইসরায়েলরা বস্তুত আমিও তাঁরই অনুগতদের অন্তর্ভুক্ত এখনই কথা বলছ অথচ তুমি ইতিপূর্বে নাফর মানে করেছিলে এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তোমার পশ্চাৎবর্তীদের জন্য নিদর্শন হতে পারে আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم আর আমি বনি ইসরায়েলদেরকে দান করেছি উত্তম স্থান এবং তাদেরকে আহার্য দিয়েছি পবিত্র পরিচ্ছন্ন বস্তু সামগ্রী বস্তুত তাদের মধ্যে মতবিরোধ হয়নি যতক্ষণ না তাদের কাছে এসে পৌঁছেছে সংবাদ নিঃসন্দেহে তোমার পরোয়ার দিগার তাদের মাঝে মীমাংসা করে দেবেন কিয়ামতের দিন যে ব্যাপারে তাদের মাঝে মতবিরোধ হয়েছিল